রূপে ভরা বাংলায় আমার হাবি যাবে যেদিকে তাকাই শুধুই দেখি রূপের নেই খুশি রূপে ভরা বাংলায় আমার হাবি যাবে যেদিকে তাকাই শুধুই দেখি রূপের নেই খুশি রূপে ভরা বাংলায় আমার হাবি যাবে সেদিকে তাকাই শুধুই দেখি রূপের নেই খুশি সে আমার দেশ দেশ দেশ আমার বাংলাদেশ দেশ দেশ দেশ তোমার বাংলাদেশ দেশ দেশ দেশ সবার বাংলাদেশ দেশ দেশ দেশ সোনার বাংলাদেশ পাহাড় পর্বত নদী নালা পাকবা খালে রূপে ভরা বাংলায় আমার হাকে দেবে যেদিকে তাকায় শুধুই দেখি রূপের নেই খুশি রূপে ভরা বাংলায় আমার হাকিজ দেবে যেদিকে তাকায় শুধুই দেখি রূপের নেই খুশি সে আমার বাংলাদেশ সে আমার বাংলাদেশ দেশ দেশ দেশ আমার বাংলাদেশ দেশ দেশ দেশ তোমার বাংলাদেশ দেশ দেশ দেশ সবার বাংলাদেশ দেশ দেশ দেশ সোনার বাংলাদেশ এই মাটিতে ফলায় চাষি আহাকে যে সোনার ফসল সোনার ফসল এই মাটিতে ফলায় চাষি আহাকে তাই তো মোরা দেখতে যে পাই তাই তো মোরা দেখতে যে পাই কত সুন্দর পরিবেশ রূপে ভরা বাংলায় আমার হাকে দেবে যেদিকে তাকাই শুধুই দেখি রূপের নেই খুশি রূপে ভরা বাংলায় আমার হাকে দেবে যেদিকে তাকাই শুধুই দেখি রূপের নেই খুশি দেশ দেশ আমার বাংলাদেশ দেশ দেশ দেশ তোমার বাংলাদেশ দেশ দেশ দেশ সবার বাংলাদেশ দেশ দেশ দেশ সোনার বাংলাদেশ এই মাটিতে শুয়ে আছে কত শত শহীদেরা শহীদেরা এই মাটিতে শুয়ে আছে কত শত তাদের তাজা রক্তে কে নাম তাদের তাজা রক্তে কে নাম মোদের সোনার দেশ রূপে ভরা বাংলায় আমার হাফিজ বেশ যেদিকে তাকাই শুধুই দেখি রূপের নেই খুশি রূপে ভরা বাংলায় আমার হাফিজ দেবে যেদিকে তাকাই শুধুই দেখি রূপের নেই খুশি রূপে ভরা বাংলায় আমার হাকি দেবে যেদিকে তাকাই শুধুই দেখি রূপের নেই খুশি সে আমার বাংলাদেশ সে আমার বাংলাদেশ দেশ দেশ দেশ আমার বাংলাদেশ দেশ দেশ দেশ তোমার বাংলাদেশ দেশ দেশ দেশ সবার বাংলাদেশ দেশ দেশ দেশ সোনার বাংলাদেশ রূপে ভরা বাংলায় আমার হাকে দেবে যেদিকে তাকাই শুধুই দেখে রূপের নেই খুশি রূপে ভরা বাংলায় আমার হাকে দেবে যেদিকে তাকাই শুধুই দেখে রূপের নেই খুশি রূপে ভরা বাংলায় আমার হাকে দেবে যেদিকে তাকাই শুধুই দেখে রূপের নেই খুশি রূপে ভরা বাংলায় আমার হাফিজ বীর যেদিকে তাকাই শুধুই দেখি রূপের নিকুশির রূপে ভরা বাংলায় আমার হাফিজ বীর যেদিকে তাকাই শুধুই দেখি রূপের নিকুশির রূপে ভরা বাংলায় আমার হাফিজ বীর যেদিকে তাকাই শুধুই দেখি